বন বাগানে ফুলের শোভা কোকিল ডাকে কুহু কুহু বন বাগানে ফুলের শোভা কোকিল ডাকে কুহু কুহু সুরে মাতাল বিশ্ব ভুবন ডাকে আল্লাহ আল্লাহ সুরে মাতাল বিশ্ব ভুবন ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বন বাগানে ফুলের শোভা কোকিল ডাকে কুহু কুহু বন বাগানে ফুলের শোভা কোকিল ডাকে কুহু কুহু সুরে মাতাল বিশ্ব ভুবন ডাকে আল্লাহ আল্লাহ সুরে মাতাল বিশ্ব ভুবন ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ الله الله الله الله الله الله الله الله الله الله মিঠেল রোদে আকাশ বাতাস দুলছে দোলাই দুলছে গো দুলছে দোলাই দুলছে গো সেই খুশিতে সপলা সালু কে জানি হাই তুলছে গো কে জানি হাই তুলছে গো মিঠেল রোদে আকাশ বাতাস দুলছে দোলাই দুলছে গো সেই খুশিতে সপলা সালু কে জানি হাই তুলছে গো ছন্দ খেলা নদীর বাঁকে ছন্দ খেলা নদীর বাঁকে পলাশ রাগা পথটুকু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ সিজদাহি পড়ে মুমিন যত আল্লাহ আল্লাহ ডাকে গো আল্লাহ আল্লাহ ডাকে গো সেই ডাকেতে দয়াল খোদা চুপ করে কি থাকে গো চুপ করে কি থাকে গো সিজদাহি পড়ে মুমিন যত আল্লাহ আল্লাহ ডাকে গো সেই ডাকেতে দয়াল খোদা চুপ করে কি থাকে গো নির্বাগ থাকতে পারে না কভু নির্বাগ থাকতে পারে না কভু দয়া ঢালেন মুহুর মুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বন বাগানে ফুলের শোভা কোকিল ডাকে কুহু কুহু বন বাগানে ফুলের শোভা কোকিল ডাকে কুহু কুহু সুরে মাতাল বিশ্ব ভুবন ডাকে আল্লাহ আল্লাহ সুরে মাতাল বিশ্ব ভুবন ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ